পিস টিভি বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم وبالوالدين إحسانا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكبر الكبائر ثلاثة الإشراك بالله وحقوق الوالدين وشهادة الزور রাহুল বুখারি মুসলিম সম্মানিত দর্শক মন্ডলী প্রশংসা আল্লাহর জন্য কান্তে অবতীর্ণ হোক আল্লাহ রাসুলের উপর সাল্লাহ আলি সাল্লাম আমরা আদর্শ পরিবার উপরে গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা পেশ করছিলাম আমরা বলছিলাম জান্নাত পাওয়ার একটি বড় মাধ্যম হচ্ছে পরিবারকে আদর্শ করে সুন্দর করে গড়ে তোলা তার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পিতামাতার আনুগত্য করা মানুষ পিতামাতার আনুগত্য ত্যাগ করে জান্নাত লাভ করতে পারে না যেসব কাজের বিনিময়ে জান্নাত পাওয়া যায় পিতামাতার আনুগত্য তার একটি বলা যায় যে পিতামাতাই জাহান্নাম জান্নাতের মাধ্যম আল্লাহ তালা পিতামাতার ব্যাপারে যত বলেছেন আমরা এ বিষয়ে কোনো স্পষ্ট হতেও পারি না যে অন্য কোনো ব্যাপারে এত বেশি করে বলা হয়েছে মনে হচ্ছে যেন এত বেশি বলার প্রয়োজনই ছিল না এরকম একটা মনে হচ্ছে বিষয়টি এই জন্য যে যেদিন পিতা ছেলেকে স্নেহ করতে পারে যেদিন পিতা ছেলেকে আব্বু বলে আদর করে ডাইকে খাওয়ার দেন টাকা পয়সা দেন সেদিন পিতাকে মূল্যায়ন করতে হবে এর নাম মূলত মূল্যায়ন নয় যেদিন পিতা পেশাব পায়খানা করে বিছনা নষ্ট করে ফেলেছেন দুর্গন্ধে ঘরে যাওয়া যায় না স্ত্রীকে যদি সেবার জন্য বলি তাহলে বলে তোমার পিতা আমাকে অকথ্য ভাষায় গালি দেয় তোমার পিতাকে তুমি দেখো সেই দিন দেখা যাবে পিতাকে কিভাবে মূল্যায়ন করা যায় সেই দিন যদি কে একটু ও শব্দ বলে পিতার কাছে অনীহা প্রকাশ করে তাহলে তার বিনিময় হবে জাহান্নাম এমন ব্যক্তি তাহাজুদ পড়ে জান্নাত লাভ করতে পারে না যে কোনো মূল্যে পিতা মাতার সন্তুষ্টি অর্জন করে জান্নাত লাভ করতে হবে এ কথাই ঠিক এ কারণেই তো রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন রাগে মান ফহু রাগে মান ফহু রাগে মান ফহু তার নাক ধুলোয় ধূসরিত হোক তার নাক মাটিতে মিশে যাক তার নাক মাটিতে মিশে যাক রাসুল সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী কে ব্যক্তি সেই যার ব্যাপারে আপনি বললেন তার নাকটা মাটিতে মিশে যাক সে ব্যক্তি কে আল্লাহর নবী বললেন মান আদরাকা ওয়ালেদাই হে ইন্দাল কেবারে যে তার পিতা মাতাকে বৃদ্ধ অবস্থায় পেল হুমা আও হুমা দুইজনের একজনকে পেল অথবা দুইজনকে পেল সুম্মা লাম ইয়াদ খলিল জান্না এরপরেও জান্নাতে প্রবেশের মতো সুযোগ করতে পারলো না এমন ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হোক সম্মানিত দর্শক মন্ডলী বলছিলাম জান্নাত পাওয়ার একটি বড় মাধ্যম হচ্ছে পিতামাতা যেসব কাজের বিনিময়ে জান্নাত লাভ করা যায় তার একটি বড় অংশ হচ্ছে পিতামাতার সেবা করা তাহাজুদ পড়ে মানুষ জান্নাত লাভ করতে পারে না পিতামাতাকে উপেক্ষা করে পৃথিবীর যে কোনো ভালো আমল করে মানুষ জান্নাত লাভ করতে পারে না পিতামাতাকে উপেক্ষা করে এ কারণেই একজন ব্যক্তি রাসুলের নিকটে এসে বলল আল্লাহ রসুল আমি যুদ্ধে যেতে চাচ্ছি আপনার কাছে আমি পরামর্শ নিতে এসেছি কি করি আল্লাহ রসুল বললেন তোমার মা আছে কি লোকটি বলল জি হ্যাঁ আমার মা রয়েছে আল্লাহ রসুল বললেন যে ঠিক আছে তুমি তোমার মায়ের সেবা করো ওয়াল জান্নাত ইন দ্য রিজলে ওম্মে জান্নাত তোমার মায়ের পায়ের পাশে সম্মানিত দর্শক মণ্ডলী এখানে আমাদের একটা কথা জেনে রাখা ভালো মায়ের পায়ের পাশে জান্নাত এহাদিস ঠিক মায়ের পায়ের নিচে জান্নাত এ বর্ণনায় আপত্তি আছে তবে স্বামীর পায়ের নিচে জান্নাত এ কথা ঠিক নয় যদিচ আলোচনা এরূপই কাছাকাছি স্বামীর পায়ের নিচে জান্নাত এ কথা ঠিক নয় তবে মায়ের পায়ের পাশে জান্নাত এ কথা ঠিক স্বামীর পায়ের নিচে জান্নাত এ কথা ঠিক নয় তবে বিষয়টি এরূপই কাছাকাছি জনৈক মহিলা রাসুলের নিকটে এসে একটা প্রয়োজনের কথা বলল আল্লাহ রসুল যখন প্রয়োজনের কথা শেষ করলেন তখন মহিলা চলে যাচ্ছে আল্লাহ নবী বলেন এই শোনো শোনো থামো থামো তোমার স্বামী আছে কি মহিলা বলল জি হ্যাঁ আমার স্বামী আছে আল্লাহর নবী বললেন তুমি তোমার স্বামীর কাছে কেমন মহিলা বলল আমি আমার স্বামীকে মূল্যায়ন করার চেষ্টা করি আল্লাহ রসুল বলছেন বলো কি তুমি হুয়া না নারকে সেই তো তোমার জাহান্নাম সেই তো তোমার জান্নাত তোমার স্বামী তোমার জাহান্নাম তোমার স্বামী তোমার জান্নাত তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে স্বামীর পায়ের নিচে জান্নাত এ কথা ঠিক নয় তবে স্বামী যে জাহান্নাম এবং জান্নাতের মাধ্যম এ কথা ঠিক তবে মায়ের পায়ের নিচে জান্নাত এটা সহি হাদিস রাসুল সাল্লাহ আলি সাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করল আল্লাহ রসুল মা হাক্কুন লিল ওয়ালেদ লিল ওয়ালে দায়নে আলা অলা দেহিমা পিতা মাতার কি অধিকার রয়েছে ছেলের উপরে ছেলে কি করবে পিতা মাতার পিতা মাতার কি সেবা করতে পারে ছেলে আল্লাহর নবী বললেন হুমা জান্নাতকা অনারকা তারা দুইজনই তোমার জাহান্নাম তারা দুইজনই তোমার জান্নাত পিতামাতার সন্তুষ্টি জান্নাত পিতামাতার অসন্তুষ্টি জাহান্নাম সম্মানিত দর্শক মণ্ডলী তাহাজুদ পড়ে পিতামাতাকে উপেক্ষা করে জান্নাত লাভ করা যাবে না হজ করে পিতামাতাকে উপেক্ষা করে জান্নাত লাভ করা যাবে না এ কথাই ঠিক এ কারণেই আল্লাহ তালা বলছেন অবিল ওয়ালে দাইনে এহসানা অবশ্যই তোমরা তোমাদের পিতামাতার আনুগত্য করো তোমরা তোমাদের পিতামাতাকে মূল্যায়ন করো তোমরা তোমাদের পিতামাতার সেবা করো আল্লাহ তালা বলেন যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতিতে তোমরা পিতামাতার সাথে একটা উহ শব্দ ব্যবহার করতে পারো না ওয়ালা তানহারহুমা কখনো মাতাকে তিরস্কার করে নিন্দামূলক কোনো ভাষা ব্যবহার করতে পারো না একেবারেই নিষেধ আল্লাহ তালা বলছেন তোমাদের পিতামাতা দুইজন অথবা দুইজনের একজন যদি বৃদ্ধ অবস্থায় তোমাদের কাছে পৌঁছে যায় কখনো তোমরা তাদের সাথে দুর্বল আচরণ করতে পারো না এমনকি উহ শব্দ ব্যবহার করতে পারো না এমনকি তাদের সাথে তিরস্কারমূলক কথা বলতে পারো না একেবারে নিষেধ আল্লাহ তালা বলছেন অকুল্লাহুমা কৌলান কেরিমা তোমরা তোমাদের পিতামাতার সামনে নরমভাবে কথা বলো নরম আচরণ করো পিতামাতার সামনে কঠোর কথা বলার কোনো সুযোগ নেই কর্কশভাবে কথা বলার কোনো সুযোগ নেই তিনি কথাও বললেন যে তোমরা তোমাদের পিতা মাতার সামনে তোমাদের দুই বাহুকে নরম করে দয়ার বাহু নিয়ে রহমতের বাহু নিয়ে নত হয়ে পিতা মাতার কাছে আসবেন পিতা মাতার কাছে কারো জোরপূর্বক কোনো কথা চলে না ব্যক্তিগত স্বাধীনতা চলে না পিতার কাছে এই জন্য তো একজন সাহাবিক আল্লাহ নবী বললেন যে তুমিও তোমার পিতার তোমার সম্পদ তোমার পিতার অর্থাৎ একটা ছেলে যতদিন পর্যন্ত তার পিতা বেঁচে আছেন ততদিন পর্যন্ত সে নিজের নিজে মালিক নয় নিজের সম্পদের তো মালিক নয় নয় সে নিজে নিজের মালিক নয় যা উপার্জন করছে সব তার পিতের সব তার পিতাকে দিয়ে মূল্যায়ন করতে হবে এবং তার পিতে তার এই সংসারে নিজ ইচ্ছাই অর্থ সম্পদ খরচ করতে পারে কেউ তাকে বাধা দিতে পারবে না কেউ তাকে নিষেধ করতে পারবে না এরকম কোনো সুযোগ নেই আবু হরারা আল্লাহ তালাহ বলেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন একজন ব্যক্তির জিজ্ঞাসার উত্তরে তিনি বলছেন মান আহাক কবে হুসনে সাহাবাতি আল্লাহর নবী আমার সদাচারণ পর সবচেয়ে হকদার কে কোন ব্যক্তির নিকটে আমি বেশি বেশি সদাচারণ করব। সবচেয়ে বেশি ভালোবাসা আমি দেখাবো কাকে কে আমার সবচেয়ে বেশি ভালোবাসার হকদার আল্লাহর নবী বললেন উম্মুকা তোমার মা জিজ্ঞাসাকারী বললেন যে এরপর আল্লাহ রসুল বললেন তোমার মা জিজ্ঞাসাকারী বললেন তারপর আল্লাহ রসুল বললেন তোমার মা জিজ্ঞাসাকারী বললেন তারপর আল্লাহ রসুল বললেন আবাকা তারপর তোমার পিতে আল্লাহ সমাদ এই বাক্য কি আমরা জাতিকে বুঝাতে সক্ষম আমরা যদি এই বাক্য বুঝাতে পারতাম জাতিকে তাহলে আল্লাহর নবী পিতামাতার কত মর্যাদা উল্লেখ করেছেন সেটা হয়তো আমরা বুঝাতে পারতাম কিন্তু আমরা এখান থেকে বহু দূরে আমরা পিতামাতার মূল্যায়নকে জাতির সামনে পেশ করতে পারছি না সম্মানিত দর্শক মন্ডলী প্রত্যেক মায়ের কষ্ট বেশি ছেলেকে লালন পালন করার ব্যাপারে একে তো পেটে ধারণের দশ মাস দশ দিনের একটি বিষয় রয়েছে এরপরে ওই বাচ্চাকে দুধ পান করাতে হয় দুই বছর এর একটি সমস্যা রয়েছে তারপর পাঁচ বছর যাবৎ তাকে গোসল দিতে হয় কাপড় পরাতে হয় এ একটা লম্বা যে পরিশ্রম রয়েছে এই পরিশ্রমে পিতার কোনো সুযোগ নেই সম্পূর্ণ পরিশ্রম হচ্ছে মায়ের এই জন্য আল্লাহ তালা আল্লাহর নবী মাকে বেশি মূল্যায়ন করার জন্য বলেছে মাকে বেশি সম্মান করার জন্য বলেছে রাসুল সাল আলাইহি আসাল্লাম একদা এরকম মেম্বারে উঠে বললেন সে ক্ষতিপূর্ণ হোক তার জন্য ধ্বংস দ্বিতীয় স্তরে বললেন তার জন্য ধ্বংস তৃতীয় স্তরে বললেন তার জন্য ধ্বংস সাহাবিগণ বললেন আল্লাহ রসুল আপনার এই কথা তো আমরা বুঝে উঠতে পারলাম না ধ্বংসের কথা আপনি বললেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা সংক্ষিপ্ত সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ এই বিরতির পরেই আমরা এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা করব যা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সেই অনুযায়ী আমরা মানারও চেষ্টা করব আল্লাহ তুমি কবুল করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ ঘটনা যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় ইমানকে শুদ্ধ করার জন্য তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য শিরককে উচ্ছেদ করার জন্য দাউদ আলাহিসাল্লামকে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন তোমরা ইমান আমার যেমন তারাই মেনে নিয়েছিল কোরআন সন্না যখন যেটা বললো সেটা মেনে নেওয়া আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো কিনা হাসান জামিল মুখলিসুর রহমান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাভার হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী আপনারা আলোচনা শোনার জন্য অপেক্ষায় বসে আছেন এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি আল্লাহ আপনাদেরকে যা যায় খায়ের দান করুক আমরা এ ব্যাপারে আশাবাদী যে পিতামাতার সেবা করে জান্নাত লাভ করবেন আপনারা আমাদের সকলেরই এটা একান্ত কামনা পিতামাতার সেবা করে যে কোনো মূল্যে আমরা জান্নাত কিনতে চাই মানুষের পাপ কিছু থাকতে পারে থাকাই স্বাভাবিক যদি পিতামাতার সেবা করতে পারি তাহলে জান্নাত পাব এই কথাই ঠিক ইনশাল্লাহ একাধিক কোরআন এবং সহিহাদিস দ্বারা প্রমাণিত একদা নবী করিম সাল্লাহ আলি সাল্লাম মেম্বারের প্রথম স্তরে উঠে বললেন ধ্বংস আবার তার পরের স্তরে বললেন তার জন্য ধ্বংস পরের স্তরে বললেন তার জন্য ধ্বংস সাহাবিগুন বললেন আল্লাহ রসুল ধ্বংসের বিষয়টি বুঝতে পারলাম না আপনি তো এরকম কখনো বলেন না কার ব্যাপারে এই কথা বললেন আল্লাহ নবী বললেন শোনো এখনই আমাকে জিব্রাইল আলাইসাল্লাম বললেন যে যে ব্যক্তি রামাজান পেয়েও পাপ মোচন করতে পারল না তার জন্য ধ্বংস আল্লাহর নবী বলছেন যে জিব্রাইল আমাকে বলল যে আমার নাম মোহাম্মদ নাম শুনে সাল্লাহ আলাইহ আসাল্লাম বলল না তার জন্য ধ্বংস যে বৃদ্ধ পিতা মাতাকে পেয়ে যদি মানুষ জান্নাত লাভ করতে না পারে তাহলে এটা তার একটা ধ্বংসের ব্যাপার কেন মানুষ বৃদ্ধ পিতা মাতাকে পেয়ে জান্নাত লাভ করতে পারবে না কেন পারবে না যে কোনো মূল্যে সে জান্নাত নিবেই পিতা মাতার সেবা করে রসুল সাল আলি আসাল্লাম বলছেন আকবরুল কাবায়রা সালাসা সবচেয়ে বড় পাপ তিনটি তার এক নাম্বার বড় পাপ হচ্ছে আলে সেরাকবিল্লা আল্লাহর সাথে সেরেক করা দ্বিতীয় বড় পাপ হচ্ছে অকুকুল পিতা পিতামাতার অবাধ্য চলা পৃথিবীর দ্বিতীয় মহাপাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা চুরি করা বড় পাপ তবে পিতামাতার অবাধ্য চললে যত বড় হয় চুরি করলে তত বড় হয় না অথচ চুরির পরিণতি হচ্ছে হাত কেটে নেওয়া জেনা অবশ্যই বড় পাপ মহাপাপ আল্লাহ রসুল বলছেন আল বিক্রবিল বিক্রে জিলদো মেওয়া তাগরিব সানা অবিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে একশো লাঠি পিটিয়ে এলাকা থেকে এক বছরের জন্য তাড়িয়ে দিতে হবে অশ্লীল কাজ লিপ্ত হওয়া একটা মহাপাপ আল্লাহর নবী বলেন আসাহেব বিসাহেব রাজম বিবাহিত নারী পুরুষ যদি অন্যায় লিপ্ত হয় তাহলে ইট ঢেল পাথর দিয়ে তাকে মেরে মেরে মেরে ফেলতে হবে অবশ্যই বড় পাপ সুদ খাওয়া বড় পাপ একটা নোংরা পাপ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন মাইয়াকুলু দিরহাম রিবা ও হইয়ালাম আসাদ্দমিন সিত্তাতি ও সালাসিনা জিনিয়ে কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় তাহলে ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে অবশ্যই নেহায়াত নাই এরপরেও পিতামাতার অবাধ্য চললে যত পাপ হয় এই অন্যায়ে তত পাপ হবে না পৃথিবীর সবচেয়ে বড় পাপ হচ্ছে আল্লাহর সাথে সেরেক করা দ্বিতীয় মহাপাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা সিরিয়ালে পিতামাতার অবাধ্য চলা দ্বিতীয় মহাপাপ সের কাছে পৃথিবীতে কবরে সিজদা করা শির কবরের কাছে কিছু চাওয়া শির কোনো দিবস পালন করা শির কোনো কিছুকে এমনিতেই আল্লাহর সমপর্যায় হিসেবে মূল্যায়ন করা শির মাদুলি গলায় মাজায় হাতে ঝুলানো শির এই অষ্টাধাতর আংটি হাতে ব্যবহার করা শির হাতের রাশি দেখে ভাগ্য পরীক্ষা করা শির হাত চালিয়ে ভাগ্য পরীক্ষা করা শির গণকের কাছে কিছু গিয়ে জিজ্ঞাসা করা শির অসংখ্য শির্ক রয়েছে শির্ক মহাপাপ তবে পৃথিবীর দ্বিতীয় মহাপাপ হচ্ছে পিতামাতার অবাধ্য চলা পিতামাতার অবাধ্য চলে মানুষ জান্নাত লাভ করবে না তিনি বলেন তিন শ্রেণীর এক শ্রেণীর মানুষ হচ্ছে মদমিনুল খামর যারা নিয়মিত নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাত লাভ করবে না তিন শ্রেণীর এক শ্রেণীর মানুষ হচ্ছে অর রাজলাত মিনের নেশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের বেশধারী নারী তারা জান্নাত পাবে না যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে প্যান্ট পরে চলে মাথার চুল ছোট করে চলে নগ্ন হয়ে চলে পুরুষের পোশাক পরে চলে এমন নারী জান্নাতে যাবে না আল্লাহ রসুল কঠোরভাবে হুঁশিয়ে দি বলেন আবু হরাই বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের প্রতি জান্নাত হারাম তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের প্রতি জান্নাত হারাম রাসুল সাল্লা সাল্লাম বলছেন তার এক শ্রেণীর মানুষ হচ্ছে অকুকুল ওয়ালেদান যারা পিতামাতার অবৈধ চলে তারা জান্নাত যাবে না তাদের উপরে জান্নাত হারাম তিনি বলেন যে তার বাড়িতে বেহায়া এর সুযোগ দিয়েছে সে জান্নাত লাভ করবে না তার জন্য জান্নাত হবে না যার মেয়ে নগ্ন পোশাক পরে চলে যার মেয়ে নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যায় যার স্ত্রী নগ্ন পোশাক পরে চলে ছোট ব্লাউজ পরে শাড়ি গায়ে দিয়ে শাড়ি পরে রাস্তাঘাটে চলে এমন নারী জান্নাত লাভ করবে না সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল্লাহ আলি সাল্লাম তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম করেছেন তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পিতামাতার অবাধ্য চলে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা দায়ুস এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা নেশাদার দ্রব্য গ্রহণ করে আবু হরাই আল্লাহ বলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের সাথে আল্লাহ তালা আমাদের মাঠে কথা বলবেন না যাদের কোনো এবাদাত কবুল হবে না যাদেরকে আল্লাহ তালা বিচারের মাঠে পবিত্র করবেন না যাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আকুন পিতা মাতার যারা অবাধ্য চলে তাদের সাথে আল্লাহ তালাকে আমাদের মাঠে কথা বলবেন না রাসুল সাল্লাহ সাল্লাম বলেন মুকাদ্দেবুন বিল কাদারে যারা ভাগ্যকে অস্বীকার করে তাদের সাথে আল্লাহ তালাকে আমাদের মাঠে কথা বলবেন না অলমান্নান যারা কিছু প্রদান করে খোটা দেয় সুবিধে অসুবিধার সাথেই সেই কথা পুনরায় উল্লেখ করে এমন মানুষকে আল্লাহ তালা জান্নাত দেবেন না এমন মানুষ জান্নাত পাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাত থেকে দূরে থাকছে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে পিতামাতার যারা অবাধ্য চলে ছেলেকে যেদিন আমি স্নেহ করি আদর করি যত্ন করি আদর করে চুমা খাই সেদিন আমি ছেলেকে ভালোবাসি সেই দিন আমাকে ছেলে আদর সম্মান করবে শ্রদ্ধা করবে এর নাম মূলত শ্রদ্ধা নয় যেদিন পিতা অকেজো কাজ করতে পারে না চলতে পারে না সেই দিন পিতাকে মূল্যায়ন করতে হবে এর নাম মূলত মূল্যায়ন করা এর নাম মূলত পিতাকে সম্মান করা আর এই সম্মানের বিনিময়ে আল্লাহ তালা তাকে জান্নাত দিবেন এছাড়া নয় সম্মানিত দর্শক মন্ডলী আমরা জানি যে নবী করিম সাল্লি সাল্লাম নারী পুরুষের উপরে দশটি বৈশিষ্ট্য পেশ করেছেন যে বৈশিষ্ট্য নবীগণ করতেন তার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা আমরা বলতে চাচ্ছি যে কোনো পিতে অসুস্থ অবস্থায় পড়েছে তার হাত পা অকেজ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সে করতে অক্ষম আমরা বলছি একজন পিতে যেই যেই খিদমতের মুখামুখি একজন ছেলেকে সেই সেই খিদমত করতে হবে এই কথাই ঠিক একজন পিতা যে যে সমস্যার মুখামুখি একজন ছেলেকে সেই সমস্যারই সমাধান করতে হবে এ কথাই ঠিক এ কারণে রাসুল সাল্লি সাল্লাম বলেছেন লা তাউকান্না ওয়ালে ওয়াইন আন তোমার পিতামাতা যদি তোমাকে তোমার পরিবার থেকে বের হতে বলে তোমার পিতা মাতা যদি তোমাকে সংসার ত্যাগ করতে বলে তবু তোমাকে সংসার ত্যাগ করতে হবে এ এই চূড়ান্ত রাসুল সাল্লাহ আলি সাল্লামের এই ভাষায় বোঝা যায় যে কখনো পিতা মাতার অবাধ্য চলা যাবে না মানুষের পরিবেশ বর্তমান যা তা মানুষ পিতা মাতাকে মূল্যায়ন করতে চায় না মায়ের সাথে অবাধ্য চলা পিতার সাথে অবাধ্য চলা এগুলি হচ্ছে কেয়ামাতের লক্ষণ পৃথিবী ধ্বংসের লক্ষণ তিনি বলেন পৃথিবী ধ্বংসের চোদ্দটি লক্ষণ তার একটি লক্ষণ হচ্ছে মানুষ যেদিন পিতার অবাধ্য চলবে সেদিন বুঝতে হবে এখন পৃথিবী ধ্বংস হবে যেদিন মানুষ মায়ের অবাধ্য চলবে সেদিন মনে করতে হবে এখন পৃথিবী ধ্বংস হবে রাসুল সাল্লি আলি সাল্লাম বলেন লা অতদিন পর্যন্ত কেয়ামাত হবে না যতদিন পর্যন্ত মানুষ তার পিতাকে তার মাতাকে তার নিজের আত্মীয় স্বজনকে হত্যা না করছে মানুষ এমন একটা পর্যায়ে চলে যাবে যে পিতামাতাকে মূল্যায়ন করবে না হত্যা করাই তারা সুবিধা মনে করবে পিতামাতার মূল্যায়নের ব্যাপারে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন জিব্রাইল আলাহিসাল্লামের এই কথার উত্তরে জিব্রাইল আলাহিসাল্লাম আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী কেয়ামাত কবে হবে আল্লাহ রসুল বললেন মালমাসুল আনহা বে আলামে মেনে সায়েল কেয়ামাত কবে হবে জিজ্ঞাসা কারির চেয়ে জিজ্ঞাসাকৃত বেশি জানেন না তখন জিবরাল আলি সাল্লাম বললেন ঠিক আছে কেয়ামাত কবে হবে এটা আপনার জানা নাই আখ বেরিনিয়ান আমার আতেহা তাহলে কেয়ামাতের কিছু লক্ষণ বলুন যে লক্ষণে বুঝতে পারবো এইগুলি হচ্ছে পৃথিবী ধ্বংসের চিহ্ন তখন তিনি বললেন পৃথিবী ধ্বংসের কয়েকটি চিহ্ন তার একটি হচ্ছে আন্তালেদাল আমাতো রাব্বা তাহা যেদিন দাসী তার মালিককে জন্ম দিবে সেই দিন কেমাত হবে সম্মানিত দর্শক মন্ডলী দাসী মালিককে জন্ম দিবে এটা কেমন কথা হলো কোনো দাসী কি কোনো মালিককে জন্ম দেয় এই কথার এটাই চূড়ান্ত ফায়সালা যে যেদিন মানুষ তার